আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লাম এর কাছে বললাম হে আল্লাহ রসুল আমি একজন যুবক আমার ভয় হয় যে আমার দ্বারা না জানি কোনো গুনার কাজ সংগঠিত হয়ে যায় অথচ আমার কাছে নারীদেরকে বিয়ে করার মতো কিছু নেই এ কথা শুনে নবী সাল্লাহ সাল্লাম চুপ থাকলেন আমি আবারও কথা বললাম তিনি চুপ থাকলেন আমি আবারও ও কথা বললাম তিনি চুপ থাকলেন আবারও ও কথা বললে নবী সাল্লাহ সাল্লাম উত্তর দিলেন হে আবু হুরাইরা তোমার ভাগ্যলিপি লেখা হয়ে গেছে আর কলমের কালি শুকিয়ে গেছে তুমি খাসি হও বা না হও তাতে কিছু আসে যায় না